মনটা ওকে দায়রে তরে দূর মদিনা মনটা ওকে দায়রে তরে দূর মদিনা মনটা ওকে দায়রে তরে দূর মদিনা মনটা ওকে দায়রে তরে দূর মদিনা আসসালামু ইয়া হামদে মুহাম্মদ হে মদিনা সালামু ইয়া হামদে মুহাম্মদ হে মদিনা মনটা ওকে দায়রে তরে দূর মদিনা মনটা ওকে দাইরে তরে দূরে মদিনা মনটা ওকে দাইরে তরে দূরে মদিনা মনটা ওকে দাইরে তরে দূরে মদিনা তোমার প্রেমের সরা পিয়ে ব্যাকুল আমার তোমার দিদার পেতে নাবি ধন্য জীবন তোমার দিদার পেতে নাবি ধন্য জীবন ওই সুদূরে সূর্যটাকে সূর্যমুখী চায় তেমনি আমার মনটা নাবি তোমায় পেতে চায় তেমনি আমার মনটা নাবি তোমায় পেতে চায় আধার রাতে তোমার নূরের আলোয় মদিনা আধার রাতে তোমার নূরের আলোয় মদিনা মনটা উকি দায়ের তরে দূর মদিনা মনটা উকি দায়ের তরে দূর মদিনা মনটা উকি দায়ের তরে দূর মদিনা মনটা উকি দায়ের তরে দূর মদিনা আসসালামু ইয়া হামদে মুহাম্মদ হে মদিনা সালামু ইয়া হামদে মুহাম্মদ হে মদিনা মনটা উকি দায়ের তরে দূর মদিনা মনটা উকি দায়ের তরে দূর মদিনা মনটা ওকে ডাইরে তরে দৌড়ে মদিনা মনটা ওকে ডাইরে তরে দৌড়ে মদিনা সৃষ্টি সুখে উল্লাসে আজ মরুভূমি পায় সারা পৃথিবীর জন্য তুমি খোদার মোহান্দান সারা পৃথিবীর জন্য তুমি খোদার মোহান্দান মুখ ফোটে আজ বুক ফাটে মন তিক্ত দুঃখের সুর ধরার বুকে আদার উঠল নতুন ভো ধরার বুকে আদার উঠল নতুন ভো জাগলো সাগর হাসল মরু কানুন কিনারায় জাগলো সাগর হাসল মরু কানুন কিনারা মনটা উকি দায়ের তরে দূরে মদিনা মনটা উকি দায়ের তরে দূরে মদিনা منٹ اکی دیرے تورے دور مدینہ منٹ اکی دیرے تورے دور مدینہ سلام ہوا ہم دے محمد مدینہ سلام ہوا ہم دے محمد مدینہ منٹ اکی دیرے تورے دورے مدینہ منٹ اکی دیرے تورے دورے مدینہ মনটা উকি দায়ের তরে দূরে মদিনা মনটা উকি দায়ের তরে দূরে মদিনা খুদাকে বন্ধে কণ্ঠশিল্পী এইচ এম তামিম হায়দার কথাও সুর আবু আজুব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ফাজুল কোরআন মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আবু আজিবানসারের কথা কথাও সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা শব্দ ধারণে বিপিএস স্টুডিও